রাত থেকে বিশেষ করে আর তার আগেও সে মাসাইলগুলির উত্তর আমরা ইনশা আল্লাহ তালা কোরআন সন্ন্যার আলোকে তলাশ করার চেষ্টা করব বা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে কোরআন সন্না কথা বলার তৌফিক দান করেন জানার তৌফিক দান করেন মানার তৌফিক দান করেন এবং তার অনুসরণে তৌফিক দান করেন এবং কোরআন সন্না বহির্ভূত যেসব কথা সমাজে ছড়িয়ে আছে বা এক শ্রেণী মানুষরা ছড়াচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন এসব ধর্মীয় ফিতনা থেকে প্রত্যেক মুসলিম ভাই বোনকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন মনে রাখতে হবে যে আমাদের দিনই মাসআলা মাসাইলের বা যে কোনো সমস্যার সমাধান হচ্ছে দুই ওয়াহি আল কোরআন কিতাবুল্লাহ আল্লাহ রব্বুল আলম কিতাব আল কোরআন করিম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের সহি সন্না জি যে হাদিসগুলি রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত এর বহির্ভূত কোনো আকিদা অথবা এবাদত যদি আমরা করি নেকির আশায় অথবা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য সেগুলি হবে বিদাত সেগুলি হবে বেদাত আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা আর প্রত্যেক বেদাত গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম পরকালে মতের পরে কিন্তু দুনিয়াতে এই বেদাতের বেশ কিছু কুপ্রভাব রয়েছে তার একটি হচ্ছে হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাওয়া দলা আলাহ হেদায়াত থেকে জান্নাতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাওয়া জি জাহান নামের রাস্তা ধরে নেওয়া আর একটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আজাব গজবকে ডেকে নিয়ে আসে যখন উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ আপনি গ্রহণ করবেন ধর্মের নামে তখন আল্লাহর আজাব নেমে আসবে এই গুমরাহি এ রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে আর কাউকে পেশ করা অন্য কোনো আদর্শ পেশ করা আল্লাহর আজাবকে ডেকে নিয়ে আসবে মনে রাখবে শুরু করি কোরআন করিমের সুরা নূরের আয়াত নম্বর তেষট্টি দিয়ে মহান আল্লাহ ইসাদ করছেন সেই আয়াতের শেষ অংশে ফালিহাজারিল্লাদিনা ইউখালিফুন ফুনান আমরিহ তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের বিরোধিতা করে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধের আমর আমর সেটা ইতিবাচক হলে সেটা আদেশ আর নেতিবাচক যদি আমর হয় নির্দেশ হয় তাহলে সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধ থেকে যদি কেউ বিমুখ হয় আদেশ নিষেধের কেউ যদি বিরুদ্ধাচরণ করে তাহলে তারা যেন সাবধান হয়ে যায় আল্লাহ বলছে ওয়ার্নিং দিচ্ছেন আল্লাহ রবুল্লাহ আলমিন ফালিয়াহাজার অবশ্যই যেন তারা সতর্ক সাবধান হয় যারা রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শের বিরোধী কি থেকে সাবধান আন্তসি বাহম ফিতনা দুইয়ের এক আবার দুটোই হইতে পারে আন্তসি বাহম ফিতনা যে তাদের ওপর ফিতনা আপতিত হবে ফিতনা আপতিত হবে এই ফিতনা হচ্ছে পার্থিব আজাব গজব আল্লাহ রবুল্লা আলমিনের শাস্তি বালা মুসিবত বালা মহামারী রোগ বিভিন্ন রকমের অশান্তি এ হচ্ছে ফিতনা ফিতনা অত্যন্ত ব্যাপক অর্থে কোরআনিকারিমে উল্লেখিত হয়েছে তো তাদের উপর নেমে আসবে ফিতনা মানে আল্লাহর আজাব নেমে আসবে সে আসমানি আজাব হোক জমিনী আজাব হোক মানুষকে দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হোক কোনো রকমের মহামারী দিয়ে বা ভাইরাস দিয়ে বা কোনো রকমের রোগ ব্যাধি দিয়ে মানসিক শারীরিক অশান্তি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ফিতনায় লিপ্ত করুন বহম ফিতনা যারা রসুল্লাহ সাল্লামের নাফরমানি করবে তারা যেন সাবধান হয়ে যায় এই আজাব থেকে পার্থিব আজাব থেকে আও ইউসিব আহম আজাবুন আলিম অথবা তাদের ওপর আপতিত হবে মর্মান্তিক শাস্তি এই আজাবে আলিম মর্মান্তিক শাস্তি যন্ত্রণাদায়ক আজাব হচ্ছে পারলৌকিক আজাব মতের পরে যে আজাব কবরের জীবন থেকে শুরু হবে বারজাখী জীবন থেকে শুরু হবে আর সেটা চলতে থাকবে স্থায়ী অথবা অস্থায়ী যেমন যার আমল হবে আর তারপরে বিচার দিবসে হিসাব নিকাশের পরে চূড়ান্ত ফয়সালা হয়ে যে জাহান্নামের আজাব রয়েছে এসবগুলি হচ্ছে আজাবুন আলী কবর আজাব হচ্ছে আজাবুন আলিম আর তারপরে বিচার দিবসের আজাব হচ্ছে আজাবুন আলিম জাহান্নামের আজাব শাস্তি হচ্ছে আজাবুন আলিম মর্মান্তিক আজাব তো যারা রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ করে তার আদর্শকে বাদ দিয়ে অন্য পথের পথিক হয়ে যায় ধর্মের বিষয়ে কারণ রসুর উল্লাহামকে দিন নিয়ে পাঠানো হয়েছে দুনিয়ার ক্ষেত্রে নিছক দুনিয়ার কাজ করছেন আসল হচ্ছে যে বৈধ যদি তাতে শরীয়তের মৌলিক যে নীতিমালাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কোনো আপত্তি না দেখা যায় তাহলে কিন্তু আকিদার ক্ষেত্রে এবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে যে অতক্ষণ পর্যন্ত সেটি স্বীকৃত নয় আর সেটির অনুমোদন নেই পারমিশন নেই যতক্ষণ পর্যন্ত আপনি তার দলি রসুল্লাহ সাল্লামের আমল থেকে রসুল্লাহ সাল্লামের বচন থেকে রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামরা করেছেন তার সামনে আর তিনি অনুমোদন দান করেছেন তাকরির থেকে না পাওয়া যায় এই ছিল আয়াত যে আয়াত দ্বারা আমরা স্পষ্ট হলাম যে আমাদেরকে রসুর উল্লাহামের আদর্শের অনুসারী হইতে হবে কাদকান আল্লাহ গফির রসুল্লাহ উসফাতুল হাসানা আর রসুর উল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো তরিকা কেউ যদি ধরে যে কোনো তরিকা হোক না কেন ফরজের ক্ষেত্রে হোক নফলের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন দোয়ার ক্ষেত্রে হোক জিকেরের ক্ষেত্রে হোক অজিফার ক্ষেত্রে হোক মহামারী থেকে আত্মরক্ষার জন্য হোক যে কোনো রকমের বিষয় হোক না কেন আকিদা ইবাদত যদি অন্য কোন তরিকা অবলম্বন করে যা রসুল্লাহ সাল্লাম থেকে স্বীকৃত নয় তাহলে তাদের ওপর হয় দুনিয়ার আজাব আসবে আর না হলে পরকালের মর্মান্তিক আজাব তাদের জন্য রয়েছে এই ক্ষেত্রে আর বেশি লম্বা আয়াত হাদিস না পেশ করে কারণ আসল উদ্দেশ্য আজকের হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরের পূর্বে একটি ঘটনা উল্লেখ করব খুব চমৎকার ঘটনা যা এমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই মিশরের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি বড় একজন মহাদ্দেশ ইমাম যার পরিচয় আমাকে দেওয়ার কোনো প্রয়োজন করে না যিনি সবচাইতে ভালো ভাষ্য পেশ করেছেন সহিউল বখারি ফথুল বাড়ি বারো খণ্ডে রয়েছে তো এই ইমাম রহমতুল্লাহ আলহ যার এন্তেকাল আটশো বাউান্ন হিজড়িত আটশো বাউান্ন হিজড়িত মিশরে তিনি দুটো ঘটনা উল্লেখ করেছেন এই মহামারী সম্পর্কে এই ঘটনাগুলি থেকে আমাদের বড় শিক্ষা রয়েছে বিশেষ করে যারা বিদাতে লিপ্ত হতে যাচ্ছেন দেখা দেখি আমল করছেন কোরআন হাদিস না দেখে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তারা যাতে করে ফিরে আসে আর যারা কোরআন সোনার অনুসারী তাদের জন্য শিক্ষা রয়েছে যে আলহামদুলিল্লাহ পাঠ করুন যে আল্লাহ রব্বুল আলমিন শির্ক বেদার থেকে বাঁচিয়ে রেখেছেন গুমরাহি থেকে বাঁচিয়ে রেখেছেন আর এর ওপর যেন বদ্ধপরিকর থাকেন যে কোনো পরিস্থিতিতে সন্ন্যার অনুসারী হবেন তৌহির প্রতিষ্ঠাকারী হবেন আর শির বেদার থেকে মুক্ত থাকবেন বলছেন এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই যে ফালাইসা দুয়াও বেরফ ইল ওয়াবাই মমনু আন ওয়ালা মোসাদিম লিল মকদুর মিন হাই হুয়া আসলা বলছেন যে মহামারী দূর করার জন্য দোয়া করা নিষিদ্ধ নয় মহামারী যদি ছড়িয়ে পড়ে তাহলে সেটা দূরীভূত করার জন্য দোয়া করা নিষিদ্ধ নয় ওয়ালা মোসাদেমা আলিল মাকদুর আর সেটা আল্লাহ রাবুল আলের পক্ষ থেকে যে নির্ধারিত তকদিরে সেটার সাথে সাংঘর্ষিকও নাই তকদিরে এসছে সুতরাং বরণ করে নেব দোয়া করে সরাবো না এমনটাও না দোয়া করেন আপনি আল্লাহর ফয়সালও রয়েছে আর আপনি দোয়া করেছেন এটাও আল্লাহর ফয়সালা আর দুয়ার মাধ্যমে বালা মুসিবতকে আল্লাহ উঠিয়ে নেন সেটাও আল্লাহর তকদির ইন্নামান্না ফের মিন কাদার ইল্লাহ ইলা কাদার ইল্লাহ আল্লাহ যে বালা মুসিবত নামিয়েছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে তকদির সুনির্ধারিত সুপরিমিত আর আমাদের দুয়ার তৌফিক যেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে তকদির আর দুয়ার মাধ্যমে বালা মুসিবত উঠে যাও সেটাও তকদির সুতরাং কোনো সংঘর্ষ এই ক্ষেত্রে নেই আর দোয়া করাও নিষেধ নয় মিন হাইসহ আসলান যদি মূল বিষয়টির দিকে আমরা লক্ষ্য রাখি মানে আমরা দোয়া করতে পারি বালা মুসিবত দূর করার জন্য এবং অবশ্যই দোয়া করব আর আমরা যথাসাধ্য চেষ্টা করব দোয়ার মাধ্যমে চেষ্টা করব আর পার্থিব যে উপায় উপকরণগুলি রয়েছে চিকিৎসা বা প্রতিরোধ করার জন্য আর সতর্কতামূলক যেসব নীতিমালা আজকাল বলা হচ্ছে সেগুলি আমরা অনুসরণ করব বালা মুসিবত বা মহামারীকে দূর করার জন্য বা মহামারী থেকে আত্মরক্ষার জন্য কিন্তু তারপরে বলছে ওয়াইনামাল ইজতিমাউলাহু কামাফিল ফাবিদ আতুন তবে দোয়া করার জন্য একত্রিত হওয়া সম্মিলিত মোনাজাত করা দোয়া করা যেমন ইস্তিস্কার সলাতে সবাই ঈদের মাঠে ময়দানে জমা হয় আর জমা হয়ে সবাই একত্রিতভাবে সেখানে সলাত আদায় করে এবং দোয়া করে বৃষ্টি চাওয়ার জন্য ইস্তিস্কার বেদাতুন এটি হচ্ছে বেদাত কেউ যদি মহামারী দূরীভূত করার জন্য মহামারী থেকে আত্মরক্ষার জন্য কোন জাতি সম্মিলিতভাবে দোয়া করে এক জায়গায় একত্রিত হয় যেখানে হোক না কেন রাতে হোক না কেন দিনে হোক না কেন যদি একত্রিত হয় এটি হচ্ছে বিদাত এই বিদাত কখন চালু হয়েছে বলছেন তিনি যে সাতশো উনপঞ্চাশ হিজড়িতে তাওনে কেবির বিশাল মহামারী ছড়িয়ে পড়েছিল কোথায় দামেশকে সামদেশের দামেশকে বিশাল মহামারী ছড়িয়ে পড়েছিল বলছেন তিনি যে আমি এই বিষয়টি পড়েছি ফি আজাইল মনবাজি বাদা ইনকারি আলা জম মাওয়াদি যখন লোকদেরকে এক জায়গায় একত্রিত করা হলো দোয়া মোনাজাতের জন্য তখন মক্কার একজন এমাম মামবাজি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু লোকেরা তার কথা শোনেনি আজ কেউ যারা বিদাতপন্থী তারা আমাদের কথা শুনবে না আরো গালমন্দ করবে কাল বলছেন যে ফাঁসরা তারপরে তারা একসাথে দোয়া করা শুরু করলো ওয়াসরখুনা সোরা খান আলিয়ান আর চিৎকার করে দোয়া করা শুরু যেমন আজকালকার আমাদের মাহফিলগুলিতে চিৎকার করে মোনাজাত করা হয় সালাতের পরে চিৎকার করে মোনাজাত সম্মিলিত করা হয় এই রকমই বিভিন্ন খতমে আর বিভিন্ন দোয়ার মহফিল দোয়ার অনুষ্ঠানে চিৎকার করে দোয়া করা হয় এইরকম তারা চিৎকার করে সম্মিলিত দোয়া করেছিল যখন এটা করেছিল তখন বলছেন যে তারা ঘর বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে শহর ছেড়ে তারা খারাজান না এলা সাহারা তারা মরুভূমিতে খোলা মাঠে বেরিয়ে পড়েছিল জি অধিকাংশ লোকেরা শহরের সব বেরিয়ে পড়েছিল ফাদা তারা খুব দোয়া করেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল এর ফলে যেটা হয়েছিল সেটা বলছেন এখন বলছেন ও এই সম্মিলিত দুয়ায় তাদের মহামারী তাউন কমে যায়নি বরং বেড়ে গেছিল ফাজমা বিশাল আকার ধারণ করেছিল ওয়াকাসর অনেক বেশি হয়ে গেছিল ওয়াকানা কবলা দুয়াহিম আহফ অথচ এই সম্মিলিত মোনাজাতের মাহফিল করার পূর্বে মহামারী হালকা ছিল তুলনামূলক হালকা ছিল এই একটি ঘটনা তারপরে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলছেন যে ওয়াকা হাজা ফি জামানে না যেমন এটা হয়েছিল আমার জামানার পূর্বে তার জামানা হচ্ছে নবম শতাব্দীতে আটশো বাউন্ন হিজির তার ইন্তেকাল আর এই ঘটনা ছিল সাতশো উনপঞ্চাশ তার মানে কাছাকাছি একশো বছর আগের ঘটনা তার নিজের জামানার ঘটনা বলছেন কায়রোতে যা ঘটেছিল বলছেন ওয়াকা হাজাফি জামানে না আমাদের যুগে এইরকম ঘটনা ঘটেছে হেনা ওয়াকা আউ্লাত্তা আউ্লাত্তা আউন বিল কাহেরা যখন সর্বপ্রথম মহামারী ছড়িয়ে পড়ল কায়রোতে সাতাইশে রবি সানি আটশো তেত্রিশ হিজড়ি আটশো তেত্রিশ হিজড়ি ফাকানা মাইয়া মাইয়ামুতু বেহা দৌনাল আরবাইন সেই সময় প্রতিদিন মৃত্যু হইত মোটামুটি চল্লিশ জনেরও কম লোকের প্রতিদিন কাছাকাছি চল্লিশ জন লোক মারা যেত এই মহামারীতে ফাখারাজু এলা সাহারা ফি আরবা জমাদ আল উলা তখন তারা খোলা মাঠে বেরিয়ে পড়ল চার জমাদ আল উলাহ বলছেন যে তাদের মধ্যে ঘোষণা করা হইল বাদা নদিয়া ফিহিম বেসিয়ামে সালাসাতা ইয়াম জি যে তিন দিন করে তোমরা শ্যাম পালন করো ফি একটি বিদাত যে তিন দিন করে তোমরা শ্যাম পালন করো এই কাজটি করলো আর তারপর যেমন ইস্তেসার সলাতের জন্য খোলা মাঠে বেরোয় সেই রকম মাঠে লোকেরা একসাথে বেরিয়ে পড়লো ওয়াজিতামাউ তারা একত্রিত হলো ওয়া দাও এবং দোয়া করা শুরু করলো এই দুয়ার মাহফিল মাঠে গিয়ে করলো ওয়া কামু সায়াতান সোম্মারা যাও ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করলো দুয়ার মাহফিলে তারপরে তারা ফিরে আসলো তারপরে তারা ফিরে আসলো বলছেন ফামান সালাখা শাহরু হাত্তা সারা আদাদ মাইয়ামুদ ফি কুল্লি বিল কাহিরাতে ফাওকাল আলফ সুম্মা তাজায়াত তারপরে তারপরে যেটা হলো এর ফলস্বরূপ এই যে বেদাতি দুয়ার মাহফিল হলো এর ফলাফলটা শুনে বলছেন যে এক মাসও পার হলো না কি হওয়া শুরু হলো বলছেন যে মৃতের সংখ্যা শুধু কায়রোতে বেড়ে গিয়ে সেটা ফওকাল আলফ হাজারের ঊর্ধ্বে হয়ে গেল প্রতিদিন এক হাজারের বেশি লোক সোম্মা যায় তার এটা বাড়তেই থাকলো এই সংখ্যা বাড়তেই থাকলো তাহলে এই দুটি ঘটনা একটি হচ্ছে দামেস্কের ঘটনা আরেকটি হচ্ছে কায়রো মেসরের ঘটনা যা হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন তার যুগের আগের একটি ঘটনা আর তার যুগের ঘটনা তিনি একজন এত বড় এমাম হয়েও জনগণ এত মূর্খ আর জনগণ যে মূর্খ অধিকাংশ লোক আর বিদাত নতুন নতুন কাজ মানুষকে ভালো লাগে কারণ জৈয়ান আল্লাহম শয়তান ও আমর শয়তান তাদের কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে চমকদার করে পেশ করে নতুন জিনিস সবই মজা লাগে নতুন খাবার খেতে যেমন মজা লাগে নতুন কাপড় পরতে মজা লাগে তেমনি মানুষকে নতুন নতুন এবাদত বন্দেগি করতে ধর্ম কর্ম করতেও মজা লাগে এইভাবে শিরিক বিদাতের ছড়াছড়ি হয়েছে তো এই এত বড় এমামের কথাও তারা কিন্তু শোনে নাই তারা এই কাজ করেছে আর জনগণ যে অধিকাংশই মূর্খ তাদের মূর্খ কিছু মোল্লাও রয়েছে মূর্খ মোল্লা রয়েছে যাদের কোরআনে বা হাদিসের জ্ঞান নেই আর হাদিসের সহি জয়ীফ দুর্বল জালের তো কোনো জ্ঞান নেই বিদাত ছড়ানোর পিছনে যে বেশ কিছু কারণ রয়েছে তার একটি মুখ্য কারণ হচ্ছে জাল জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়া মানুষ যখন হাবুডুবু খায় আর সাঁতার জানে না তখন একটা যদি খড়কুটাও পায় একটা যদি কাঠ লাকড়ি হালকা পায় সেটাকে মনে করে যে এটাতে ভর দিয়ে কোনো রকম হয়তো মুক্তি পেয়ে যাবো ঠিক তেমনই বেদাতিদের অবস্থা এরা একটি বেদাত চাই চালু করতে অথবা বেদাত করে আসছে এখন লোকজন সবাই দলিল দলিল করছে আরে সহি আর জয়ীফ কি আর নবী করেছেন নবীর সাহাবিরা করেছেন চার এমাম করেছেন এসব দেখার বিষয় কি ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা জি এরাও এরকমই খড়কুটার আশ্রয় নিয়ে থাকে অর্থাৎ জাল জয়ী ভিত্তিহীন উদ্ভট হাদিসের নামে সব জালিয়াতির ছড়াছড়ি রয়েছে সেগুলির আশ্রয় নিয়ে থাকে এই যে ঘটনাগুলি ঘটেছিল এর পিছনে কারণ কি ওলামারা দুটি কারণ উল্লেখ করেছেন দুটি কারণ উল্লেখ করেছেন একটি কারণ হচ্ছে এ বিদাত বললাম শুরুতেই যে তৌহিদ এবং সন্ন্যাত আল্লাহর রহমতকে ডেকে নিয়ে আসে তৌহিদ প্রতিষ্ঠা করেন সন্না প্রতিষ্ঠা করেন আল্লাহর রহমত নেমে আসবে আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরব একশত বছর আগের ইতিহাসের দিকে ফিরে যান কত অভাব ছিল কত দুর্ভিক্ষ ছিল সেখানে অফরন্ত আল্লাহর নিয়ামত নেমে এসছে এই তৌহিদ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে শেখুল ইসলাম মোহাম্মদিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে যে ইসলাহী দাওয়াতের কাজ হয়েছে তার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে তহিদ সুন্নাত কায়েম হয়েছে আল্লাহর রহমত নেমে এসেছে আর শির কে উৎখাত করা হয়েছে আল্লাহর গজব আল্লাহর বালা মুসিবত উঠে গেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আলহামদুলিল্লাহ তৌহিদ এবং সন্ন্যার বরকত পক্ষান্তরে এর বিপরীত যখন মানুষ শিরকে লিপ্ত হয় অথবা বেদাতে লিপ্ত হয় তখন আল্লাহর গজবকে ডাক দেয় আল্লাহর ক্রোধ হয় আর আল্লাহর ক্রোধ হচ্ছে আল্লাহর গজব তখন আল্লাহর আজাব বালা মুসিবত আর মহামারী বিভিন্ন রকমের অশান্তি আর জুল মত্যাচার অবিচার নেমে আসে পৃথিবীতে তখন জাহার আল ফাসাদ উফিল বার্রেওয়াল বাহার বেমা কাসবাতাইদিন নাস জলে এবং স্থলে বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় আজাব নেমে আসে বহুমুখী বেমা কাসবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের কারণে তো একটি কারণ হচ্ছে বেদাতগুলি করার আগে মহামারী সাধারণ অবস্থায় ছিল এবং মহামারীতে মৃতের সংখ্যা অল্প ছিল কিন্তু বিদাত এই সম্মিলিত মোনাজাতের আর দুয়ার মাহফিলের বিদাত যখন মাঠে গিয়ে করি আসলো এরা তখন মহামারী বিশাল আকার ধারণ করলো এবং যেখানে প্রতিদিন চল্লিশটা করে মারা যেত এখন প্রতিদিনে হাজারের বেশি লোক মারা যায় এই একটি কারণ সুতরাং বর্তমান যে ভারত বাংলাদেশ পাকিস্তান এক শ্রেণীর লোকেরা এই করোনার ভাইরাসের মহামারীর সময় বিভিন্ন বেদাতে জড়িয়ে পড়ছেন মনে রাখবেন যে আল্লাহর আজাব আরো বৃদ্ধি করবে আল্লাহর ক্রোধ গজব আরো বাড়বে যার ফলে আজাব এলাহি আরো বেশি নেমে আসবে এই করোনার ভাইরাস আরো বিশাল আকার ধারণ করবে কখনো নিস্তার পাবেন না আল্লাহর হস্তে একটু ভয় করুন ডাকছি না কোনো মানুষের তরিকার দিকে সাধারণ মানুষের তরিকার দিকে যার ক্ষেত্রে সবাই আমরা একমত যে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সঈদুল মুরসালিন খাতামুন্নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সুতরাং রসুল্লাহ সাল্লাম তরিকার দিকে আসেন আরে ভাই সারা বিশ্বের যে কোনো মুসলিম একমত যে আপনাকে মুসলিম হইলে এই কালেমার দুটো বাক্যের সাক্ষ্য দিতে হবে শাহাদ সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিতে হবে সারা বিশ্বের আজানি আপনি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলছেন আর কোনো তরিকার প্রবর্তকের নাম উল্লেখ করছেন না আর কারো আপনি ক্যালেমা উচ্চারণ করছেন না তাহলে রসুল আসলাম আদর্শের দিকে ডাকা হচ্ছে কেন মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন আর আল্লাহর আজাবকে ডেকে নিয়ে আসছেন আল্লাহ রব্বুল যেন বুঝার তৌফিক দান করেন দ্বিতীয় যে কারণটি আলামার উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই বড় ধরনের গ্যাদারিং এর কারণে এই দুয়ার মাহফিলের কারণে মহামারী যেহেতু তাউন বা যে কোনো রকমের মহামারী হোক না কেন এগুলি হচ্ছে ছোঁয়াচে টাইপের যখন বেশি বড় ধরনের গ্যাদারিং হলো তখন একজন থেকে আর একজনে এই রোগ সংক্রমণ করে চলে যাওয়ার বেশি সুযোগ পেল তাই বলছেন হাফেজ ইবিন হাজার রহমতুল্লাহ হাজা যান বেসাব ইখতলাফ ইখতলাতিল মারদা বিল হাত অন্তিসারিল আদোয়া বেইনহম এটাও হয়েছে জি রুগীদের সুস্থ লোকদের সাথে একাকার হয়ে মিশে যাওয়ার কারণে এবং এই সংক্রমণের সুযোগ পাওয়ার কারণে জি হ্যাঁ সুতরাং এক্ষেত্রে আরেকটি আমাদেরকে যে আন্তর্জাতিক নির্দেশনা রয়েছে এবং প্রত্যেক দেশের যে শাসকের দিক নির্দেশনা রয়েছে যে আপনারা ঘরে অবস্থান করুন আপনার বেশি লোকজনের সমাগমে যাবেন না লোকজনের সাথে মেশামেশা করবেন না লোকজনের কাছাকাছি যাবেন না আপনারা এক জায়গায় জমায়েত হবেন না আপনার নিজের পরিবারকে নিয়ে বাড়িতে সুরক্ষিত থাকে থাকেন আর ফেতনার যুগে এই নির্দেশ দেওয়া হয়েছে আর এটি একটি বড় ফেতনা আল্লাহ রবুল আলম যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন এখন প্রশ্নগুলির উত্তর দিই প্রথম যে প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে কোনো মহামারী আসে তখন আজান দিয়ে মহামারী থেকে পরিত্রাণ চাওয়া একটি সন্ন্যত পদ্ধতি বা এটি কি সন্ন্যত পদ্ধতি না ভাই এটি সন্ন্যত পদ্ধতি নাই মহামারী আসলে আজান দিয়ে মহামারী থেকে পরিত্রাণ চাওয়া এটি কোনো সন্ন্যতি পদ্ধতি নয় বরং এটি হচ্ছে সন্ন্যত বিরোধী পদ্ধতি অর্থাৎ বিদাতি পদ্ধতি এতে আপনি এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ চার এমাম আপনারা তো চার এমামের দোহাই দিয়ে থাকেন কেউ হানাফি কেউ শাফি কেউ মালিক কেউ হাম্বেলি তো আল্লাহর ওস্তে এই চার এমামের যে যে ইমামের আপনারা তকলিদ করেন অনুসরণ করেন সেই এমাম থেকে প্রমাণ দেন আপনি সেই এমামের দোহাই দিয়ে চললে তো কাজ হবে না কোন কিতাবে ইমাম আবু হানিফ রাহেমল্লা বলছেন কালা আবু হানিফা বলেছেন ইমাম শাফি বলেছেন না এখন কিছু কিতাব রয়েছে যেগুলি মজহাবের নামে জালিয়াতিতে ভরা যেমন রদ্দুল মোহতার ফতোয়া স্বামী আর তারপরে যা আল হকের কথা উল্লেখ করেছেন রদ্দুল মোহতার ফতোয়া স্বামী এগুলি হচ্ছে হানাফি মজহাবের ফাতোয়ার কিতাব যেগুলিতে কোরআনে বহাদিসের হাদিসের দলিলের চাইতে বেশি মানুষের কথা রয়েছে খেয়াল খুশি কথা রয়েছে জি এটা কোনো বাড়াবাড়ি করে বলছি না এগুলিতে কোরআন হাদিস বিরোধী ফাতোয়াই বেশি রয়েছে তারপরে যে কিতাবটির নাম উল্লেখ করেছে সেটা হচ্ছে জা আল হাক এই যে জা আল হাকের নাম উল্লেখ করেছেন এতে থেকে স্পষ্ট হয়ে যায় যে এই কাজগুলি এমন কি আমাদের দেওবন্দি ভাইদেরও নয় কারণ জা আল কিতাবটি দেওবন্দি বা তবলিগীদের যারা বড় আলেম তারা নিশ্চয়ই জানেন যে এই কিতাবের লেখক হচ্ছে ভারতের যে বেরেলবি মজহাবের বা বেরেলবি মসলাকের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান বেরেলবি তার খাস ছাত্রের যা আল হক ওজাহাক আল বাতলি কিতাব লিখেছে হক এসেছে জি হ্যাঁ কোরআনে বলা হয়েছে সত্যি হক এসেছে কিন্তু হক হচ্ছে দলিল হক হচ্ছে ওহি হক হচ্ছে কোরআন সন্না আর সেই কিতাবটির নাম যা আল হক কিন্তু সেটি হচ্ছে যা আল বাতিল সেটি হচ্ছে বাতিল আর হককে পৃথিবী থেকে মুসলিম সমাজ থেকে মুছে দেওয়ার জন্য এই জাল হক নামক বিদাতি সিরকি কুফুরি কিতাব লেখা হয়েছে যা ভারতে বেরেলবিদের কাছে খুব প্রসিদ্ধ কিতাব এই কিতাব আমি জামে সারাফি বানারসে লেখাপড়া করার সময় পুরোটাই পড়েছি তাদের মজহাব আকিদা সম্পর্কে জানার জন্য জি হ্যাঁ আর কিভাবে তারা কোরআনে এবং হাদিসের তাহরিফ অপব্যাখ্যা করে তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের দলিলগুলির অপব্যাখ্যা করে ভুল অর্থ করে বিকৃত করে তাদের বাতিল সিরকি বেদাতি ধর্মকে প্রতিষ্ঠিত করা মানুষের মাঝে শির বেদাত আগে থেকে চলে আসছিল কবর মাজার পূজা কিন্তু কবর মাজার কে আর নবী আলমুল গায়েব হাজেন নাজির ইত্যাদি মুখতারিকুল এসব কথাকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে একেবারে এমনভাবে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করা অপপ্রয়াস যে যেন এটাই হচ্ছে ইসলাম এই শির কুফুরির নাম হচ্ছে ইসলাম যে শির কুফুরি মুছে দেওয়ার জন্য কোরআন সন্না এসেছে ওহি এসেছে তারা সেটাকে উল্টো একেবারে পুরো উল্টো করে দিয়ে কি করেছে কোরআন এবং হাদিস দিয়ে তারা শির কুফরির ধর্ম বিদাতের ধর্ম প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়েছে আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে এই দেশেই এই ফিতনার ছড়াছড়ি বেশি বেরেলবি ফিতনার আর এদের যারা অনসারী বিভিন্ন দেশে হিজরত করে চলে গেছে পশ্চিমা দেশে বা পূর্বে আল্লাহ রবের সমস্ত গুমরাহদেরকে যেন হেদায়ত নসিব করেন আর যারা এখনও গুমরাহি থেকে বেঁচে আছেন কিন্তু গুমরাহির কাছাকাছি চলে গেছেন অজ্ঞতার কারণে আল্লাহ যেন তাদেরকে সঠিক দিন শিখার তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল আলমিন এ সমস্ত গোমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন এই জাল হক কিতাবে আর রদ্দুল মোহতার এসব কিতাবে আজান দশ রকমের আজানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে পাঁচ অক্ত ফরজ সলাতের আজান যেটা আসল সেটা কিন্তু উল্লেখ করেনি জি হ্যাঁ উল্লেখ করেছে অন্য অন্য আজান যেগুলো আজানের নাম জালিয়াতি আজান জি হ্যাঁ জুমার আজান এই দুটো আজান সর্বস্বীকৃত এর ওপর ইত্তেফাক রয়েছে আর তারপরে আজান উল্লেখ করছেন এক নম্বরে যে সন্তান জন্ম নিলে সন্তান জন্ম নিলে আজান এই বিষয়ে যে হাদিস রয়েছে সেই হাদিসটি যেহেতু মুখতালাফি কিছু আলমারা সেই হাদিসকে হাসান বলেছেন আর অনেক আলমারাই সেটাকে জয়ীফ বলেছেন সুতরাং যার কাছে হাদিস জয়ীফ সেই ব্যক্তি সেটিকে বলবে যে ঠিক নয় আর যার কাছে হাসান সে যদি আমল করে তাহলে আমরা বিদাত বলবো না বিদাত বলবো না যেমন আল্লাহ ইবনুল কাইম সেটাকে হাসান বলেছেন সুতরাং বলবো না যে ইবনুল কাইম রহমতুল্লাহ আলী তার ইজতেহাদে হাসান পর্যন্ত তার ইজতেহাদ পৌঁছেছে সেটাই যদি ঠিক হয় তো তার সেটা কেউ যদি অনুসরণকে আজান দেয় তাহলে সেটাকে বিদাত বলবো না যেহেতু বিষয়টিতে দলিল এমন রয়েছে যে দলিলের হাদিসটি সম্পর্কে মতানৈক্য রয়েছে দুটি মত রয়েছে তবে যারা এটাকে জয়ীব বলে জানেন যেমন আল্লাহ আলবানী রহমাউল্লাহ বর্তমান যুগে এবং অনেক আলেম রাই জয়ীফ বলেছেন সুতরাং আপনারা জয়ীফ আমল করবেন না জয়ীফ বিশ্বাস করার পরে যদি আমল করেন তাহলে আপনার কাছে বিদাত কিন্তু যে ব্যক্তি হাসান বিশ্বাস করে আমল করবে সেটি তখন তার কাছে বিদাত নয় যদি সেটা দলিলের ভিত্তিতে হয় হাওয়ার ভিত্তিতে না হয় কুপ্রবৃত্তির ভিত্তিতে না হয় এই আজানটিতে শুধু ইখতলাফ রয়েছে বলা যেতে পারে দুই নম্বরে কোনো মহামারী দেখা দিলে একেবারে জাল ভিত্তিহীন তিন নম্বরে আগুন লাগলে জাল ভিত্তিহীন চার নম্বরে জিন দূরীভূত করার জন্য ভিত্তিহীন পাঁচ নম্বরে মানসিক রোগীকে সুস্থ করার জন্য ভিত্তিহীন ছয় নম্বরে কেউ রাস্তা হারিয়ে ফেললে রাস্তা পাওয়ার জন্য ভিত্তিহীন সব সাত নম্বরে কোনো হিংস্র জানোয়ার দের আক্রমণ রোধ করার জন্য এটাও ভিত্তিহীন আট নম্বরে কেউ অতিরিক্ত রাগান্বিত হলে রাগ ঠান্ডা করার জন্য ভিত্তিহীন নয় নম্বরে কোন এলাকায় মহা দুর্ভিক্ষ দেখা দিলে ভিত্তিহীন দশ নম্বরে এন্তিকালের পর কবরের পাশে ভিত্তিহীন সব জালির জাল এই দশ নম্বরটি বলি শেষ করি দশ নম্বরটি সম্পর্কে আমার জীবনের একবারে যৌবনকালের একটি ঘটনা রয়েছে যখন দাওরায় হাদিসে পড়তাম মাদারসা ইসলাম মুসলিমিন ভাদুতে শেষ বছরে সেই সময় সেখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বেরলুবি এলাকা পুরো এলাকা বেরলুবি রেজবি এলাকা পাকা বেরলুবি কিন্তু বেরলুবিদের মধ্যে এই আজান এতেকালের পরে মাইয়াতকে কবরে রেখে আজান শুরু করে দেওয়া এটা ছিল না জানতরা মানুষরা এক বেদাতি মোল্লা এসেছে সেই ব্যক্তি আহমদ রিজা খানের একটি পুস্তিকা রয়েছে পুস্তিকার নাম হচ্ছে আজানুল কবর আজানুল কবর এই আজানুল কবর বইটি সে পড়েছে ব্যাস তাদের দলিল তো আহমদ রেজা খান জি কিছু লোকের দলিল হচ্ছে মানুষ রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্না নয় জি হ্যাঁ তো এরা এইভাবেই গুমরা হয়েছে তারপরে এসে সে সেখানে জানাজাটা পড়িয়ে একজন মুন্সি মোল্লা ছিল মৌলবীও ছিল না সে মুন্সি টাইপের লোক দু চারটা উর্দু কিতাব পড়ালো সে এসে আজান দেওয়া শুরু করেছে সেখানে অনেক শিক্ষিত লোকেরা ছিল আর এলাকার লোকেরা জীবনে আজান দেখনি যদিও বেরোলিবি আকিদার লোক নবী আলমুল গায়েব হাজেন নাজের কুল আর যেসব সিরকি আকিদা নবী সম্পর্কে বেরোলিবিদের আছে সব জি হ্যাঁ তাদের আকিদা অলিয়া উলিয়া সম্পর্কে কবর মাজারে নিয়ে যাওয়া এবং মাজারে মাজারে আল্লাহর ওলিরা দিতে পারে এই সমস্ত আকিদা বেরেলবিদা রয়েছে এই সব ক্ষেত্রে তারা একমত বেরেলবিরা রেজবিরা কিন্তু এই আজানুল কবর কবরের আজানটি তাদের কাছে একেবারে নতুন বিষয় ছিল সেখানে একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন তার নামটা ভুলে গেছে অনেক আগের কথা হ্যাঁ। তো যেহেতু প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে যাচ্ছে বা তারও বেশি উনিশশো বেরাশির ঘটনা আপনাদেরকে বলছি উনিশশো বেরাশির ঘটনা জি হ্যাঁ আটত্রিশ বছর চল্লিশ বছর কাছে কাছাতে যাচ্ছে তো সেই ব্যক্তি আমাদের আহলেদিস মাদ্রাসায় চলে এসছে ও জানে যে আহলেদিস মাদাসে গেলে কোরআনে মহাদি সেখানে এবং সেই ব্যক্তি বেরোলে বিয়ে হলো শিক্ষিত মাস্টার মানুষ এবং সেই ব্যক্তি একটু জামাত ইসলামী থেকে প্রভাবিত ছিল তো কিছু কিছুটা উদার মন রাখত তো সেই ব্যক্তি এসে হাজির তারপরে তখন সেখান থেকে আমাদের দুইজন ওস্তাদ গেলেন আর ছাত্রদের মধ্য থেকে আমাকে নিলেন ওস্তাদরা এই তিন চারজনকে নিয়ে গেলেন ওই হেডমাস্টার সাহেব সেখানে পৌঁছার আগেই ওকে মোল্লাকে বলা হয়েছে যে তুমি থাকো আমরা কয়েকজন আলেম নিয়ে আসছি একেবারে উদা হয়ে গেছে পালিয়ে গেছে তাকে যখন তারা জিজ্ঞেস করেছে যে কোথায় আছে বলছে সব কিতাব আছে বখারিদ আছে মুসলিম আছে আবু সব হাদিসের কিতাবে আছে জি হ্যাঁ এরকম করে কিন্তু বিদাতপন্থী মোল্লারা যদি আম জনগণ জিজ্ঞাসা করে যে এর দলিল কোথায় আছে আরে সব হাদিস আছে তুমি হাদিসে কি বুঝো হ্যাঁ বখারিদ আছে মুসলিম আছে যদি হাতে নাতে ধরেন যে কোথায় আছে একটু হাদিস নম্বরটা বলেন একটু হাদিসটা উল্লেখ করে দেন হাদিসের আরবি বারোটা দেন তখন তাদের উজু নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে কবরের আজান যেটা বেরেলুবিরাও স্বীকার করেন না বেরেলুবিদের তাদের ইমাম আহমদ রেজা খান বই লিখেছেন কিন্তু তাদের অধিকাংশই কিন্তু এই কবরের আজানের উপর আমল করে না এই আজান ভারত থেকে পাকিস্তান বাংলাদেশে ছড়িয়েছে এই আহমদ রিজা খানের এই কিতাবের ভিত্তিতে জি হ্যাঁ আজব কথা ওরা বলছে নবী করিম সাল্লাহ আলী সন সাদ বিন মজের ইন্তেকালের সময় দাফনের সময় পড়েছিলেন যখন কবর তাকে চেপে ধরেছিল তো আমরা আজান দিচ্ছি যাতে করে কবর রাজা ভালো হয় আউজবিল্লা কোথা থেকে কোথায় নিয়ে চলে আসে রা জি হ্যাঁ নবী সাল্লাম অবাক হওয়ার জন্য সুহান আল্লাহ পড়েছিলেন জি হ্যাঁ যে কোনো আশ্চর্য জিনিস দেখলে সুহান আল্লাহ অথবা আল্লাহ আকবর কেউ বলে কিন্তু সুহান আল্লাহ বলে আজাব হালকা করার উদ্দেশ্য ছিল এটা কি নবী সাল্লাম বলেছেন না এটা কোনো সাহাবি বলেছেন না কেউ বলেনি তোমার ভাতৃমণ্ডলী সুতরাং এই রকমের কোনো আজান ইসলামে স্বীকৃত নয় এই মর্মে যে হাদিসগুলি পেশ করা হয় সেগুলি অত্যন্ত দুর্বল অথবা জাল অত্যন্ত দুর্বল অথবা মৌজু মিথ্যা জাল সুতরাং এগুলির ভিত্তিতে কেউ এ আমলগুলি যদি করে তাহলে সেই ব্যক্তি বিদাত করবে দুই নম্বরে আজকের প্রশ্নগুলি কাছাকাছি একই বিষয় সম্পর্কে করা হয়েছে বিভিন্ন ভাষা দিয়ে সেজন্য আমি কিছু প্রশ্ন পড়ছি যদি বারবার ফিরে আসে তাহলে আমরা সংক্ষেপ করে দেবো ওলামায় আহলুসনতাল জামাত একটা নির্দিষ্ট সময় আজকে রাত দশটা গতকালকার কথা বলে জিজ্ঞাসা করছেন এক ভাই বা এক বোন যে ওলামায় আহলুসনতাল জামাতের একটা নির্দিষ্ট সময় জামাত একটা নির্দিষ্ট সময় আজকে রাত দশটা নির্ধারণ করেছেন তাছাড়া আজকে জুমার রাত্রু দশটা নির্ধারণ করেছেন ওলামায় আহলে সন্ন্যত এই যে বুঝতে পারছেন না এ আহলে সন্ন্যাত ওয়াল জামাত এই লেভেলটি ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু বেরেলভি রেজভিরা নিয়েছে যাদেরকে ভারতে বেরেলভি বলা হয় আর পাকিস্তান বাংলাদেশে তাদেরকে অনেকে রেজবি বলে চিনে বেরেলভি এই জন্য বলা হয় যে আহমদ রেজা খান এরা উম্মত অনুসারী আর আহমদ রেজা খান বেরেলি উত্তরপ্রদেশে একটি শহরের অধিবাসী ছিলেন রেজভি এরা নামকরণ নিজের এই জন্য করেছে যে তারা আহমদ রেজা খানের সাথে নিজেকে নিসবত করতে সম্পৃক্ত করতে গৌরব করে জি এজন্য রেজা খান থেকে তারা নিজেদেরকে রেজভি বলে রেজভি বলে অন্যরা তাদেরকে বেরেলই বলেছেন কিন্তু তারা নিজেদেরকে রেজবি বলতে গৌরব করে জি আল্লাহ কিভাবে পথভ্রষ্ট করেছে উল্টো পথে ফিরিয়ে দিয়েছেন যে তারা সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেনের সাথে সম্পৃক্ত হয়ে সালাফি বলাই অ্যালার্জি রয়েছে রসুল্লাহ সাল্লামের সাথে কেউ সম্পৃক্ত হয়ে যদি মোহাম্মদই বলে তাতেও অ্যালার্জি রয়েছে কিন্তু রেজবি বলা তাদের জন্য একটি গৌরবের বিষয় তো এই যে সময় নির্ধারণ করা তারপরে আজকে জুমার রাত সেই জন্য আপনাকে কে অধিকার দিল যে জুমার রাতে এটি দোয়া কবলের রাত্র সেজন্য আপনি এই রাতে এই কাজ করবেন আপনি তারপরে আজকে শ্রাবণ মাসের প্রথম রজনী সেই জন্য আপনি এই কাজ করবেন এই অধিকারটা কে দিল এর কোনো দলিল আছে এর কোনো স্বীকৃতি নবী সাল্লাহ সাল্লাম থেকে রয়েছে সাহাবাই কেরামদের থেকে রয়েছে তাবাইন তাবা তাবাইন থেকে রয়েছে কেন এই কাজ করবেন আল্লাহ রবুল্লাহ বুঝার তফিক দান করেন তিন নম্বরে ভাই উল্লেখ করেছেন রাসুল এরশাদ করেছেন যে এলাকায় আজান প্রদান করা হয় আল্লাহ তাল্লাহ তার আজাব থেকে ওই দিন ওই এলাকাকে নিরাপত্তা দান করেন এই মর্মে কোনো সহি হাদিস আছে কি না এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিসটি জয়ীফ অত্যন্ত জয়ীফ দুর্বল সেই হাদিসটি সহি নয় দুই নম্বর কথা হচ্ছে যেই এলাকায় আজান প্রদান করা হয় মানে নতুন করে আপনি আজান দিবেন যে কোনো সময় নাকি হ্যাঁ রাত দশটায় আপনার আজান দিচ্ছেন আমরা সকাল দশটায় শুরু করব কেউ জোহর আসর মাঝখানে শুরু করবে কেউ রাত তিনটায় শুরু করবে কেউ রাত চারটায় শুরু করবে সারা রাত আজান দিতে থাকে আর সবকে জাগিয়ে দেন জি জি হ্যাঁ আর এই নতুন বিদাতের মাধ্যমে আল্লাহর গজবকে ডাকেন খুব চব্বিশ ঘন্টা ডাকতে থাকেন জি না না মোটেই না তো এই আজান বলতে আমরা বলবো যে প্রথম কথা হাদিস জয়ীফ সাহিদ নাই দুই নম্বর কথা হচ্ছে যে আজান কোন এলাকায় হলে আল্লাহ রহমত আসে মানে পাঁচ অক্ত সলাতের আজান হলে পাঁচ অক্ত সলাতের আজান হলে জুমার সলাতের আজান হলে কারণ এজা আজদান আল ও নবী বলেছেন যখন মোয়াজেন আজান প্রদান করে তখন আদবার শৈতান ওয়ালাহ দোরাতুন শয়তান পালায়ন করে উচ্চ স্বরে বায়ু ছাড়তে ছাড়তে বায়ু ছাড়ে এবং পালাতে থাকে যাতে করে আজানের ধ্বনি আজানের আওয়াজ তার কানে না যায় এই বিদাত যে চালু হয়েছে বালা মুসিবতের সময় বিপদ সময় আজান এটার পিছনে শয়তান আরেকটা যুক্তি বিদাতিদের কানে দিয়ে দিয়েছে জি বিদাতিদেরকে আরেকটা যুক্তি শিখিয়ে দিয়েছে হয়তো আরেকটি রহস্য কাজ করে সেটা হচ্ছে যখন শয়তান পালায় এই সময় আর এই মহামারীগুলি আসে তাদের একটা ধারণা আমরা ছোটকাল থেকে দেখে এসেছি যে যুগে কলেরা হইত আমার বয়স যখন দশ বছর বারো বছর মামাদের বাড়ি থেকে মাদ্রাসায় পড়তাম সেই সময় ওই গ্রামে কলেরা হয়েছিল আর প্রায় দশ পনেরো জন লোক মারা গিয়েছিল ওই গ্রাম থেকে আলহামদুলিল্লাহ সেই গ্রামে আমিও ছিলাম অধিকাংশ লোকই সুস্থ থেকেছেন কিন্তু কয়েকজন লোক বেশ মারা গিয়েছিল সেই সময় বেশ কিছু বিদাত ছোটকালে দেখেছি যেগুলি আবার এখন নবায়ন হচ্ছে এই বিদাতগুলির তার মধ্যে একটি গ্রামে গ্রামে আজান দিয়ে বাড়া গ্রামে গ্রামে দলে দলে আজান দিয়ে বাড়ানো এটা এক সময় দেখেছিলাম আল্লাহ যেন মুসলিমদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন তো আজান দিলে শয়তান পালায় আর তাদের একটা ধারণা যে এই মহামারীগুলি নিয়ে আসে শয়তান এর পিছনে কাজ করছে জিন শয়তান সুতরাং আমরা যখন দলে দলে গোটা গ্রামে আজান দিব তখন এই গ্রাম সুরক্ষিত হয়ে যাবে এই গ্রাম বন্ধ করা যে বাড়ি বন্ধ করা আমাদের দেশের তদবিরে একটি বিদাতি কাজ রয়েছে বাড়ি বন্ধ করে দেশে এই বাড়ি তার শয়তান জিন শয়তান কোনো রকমের তার প্রভাব খাটাতে পারবে না ক্ষতি করতে পারবে না এই রকমই গ্রাম বন্ধ করা জি গ্রাম বন্ধ করা তো এখান থেকে এই বেদাতগুলির উৎপত্তি হয়েছে যেখানে মানুষ বিবেককে ধর্মের ক্ষেত্রে কাজে লাগিয়েছে আকলকে কাজে লাগিয়েছে যুক্তি যুক্তি ভিত্তিক ধর্মকর্ম করতে শুরু করেছে আর নাকলকে দলিলকে উপেক্ষা করেছে দলিলের তোয়াক্কা করেনি তখনই মানুষ গুমরা হয়েছে চার নম্বরে প্রশ্ন করছেন এক ভাই বাংলাদেশে করোনা ভাইরাস ছড়ানোর পিছনে প্রবাসী ভাইরা দায়ী কি না মোটেই না বাংলাদেশে হোক অথবা সৌদি আরবে হোক অথবা অন্য কোনো দেশে হোক যদি প্রবাসীরা দায়ী হয় তাহলে চীনে আবার কোন প্রবাসীরা দায়ী এই মহামারী ছড়ানোর জন্য প্রথম চীনে শুরু হইল অন্য অন্য দেশে কারা দায়ী তাহলে প্রথম দায়ী করতে হয় চাইনিজদেরকে দায়ী করতে হয় আরে মনে রাখেন ভালো করে যে এটি হচ্ছে আল্লাহর আজাব এটি হচ্ছে আল্লাহর গজব এটি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ওয়ার্নিং জি এই ওয়ার্নিং লাল্লাহমিয়ার যেউন যাতে করে ফিরে আসে ওয়াইন তাউদ নাউদ যদি তুমি ফিরো ওয়াইন তাউদ নাউদ আল্লাহ বলছেন যে তোমরা ফিরে আসো আমি ফিরবো তোমরা ফিরে আসো হ্যাঁ ওয়াইন ওদ ওদনা তোমরা ফিরে আসো আমি ফিরে আসবো তোমরা তবা করে ক্ষমা চেয়ে এবং পাপ থেকে আল্লাহর দিকে ফিরে আসো পাপকে পেছনে ফেলে দাও ফের এর আল্লাহ আল্লাহর দিকে পলায়ন করো ধাবিত হও তাহলে না উদ বা উদ না আমি তোমাদের দিকে ফিরে আসব আমি তোমাদের দিকে রহমত নিয়ে ফিরে আসব বরকত নিয়ে ফিরে আসব রোগের আরোগ্য নিয়ে ফিরে আসব বালা থেকে মুক্ত করব সুতরাং সমাধান রয়েছে আল্লাহ রব্বুল আলম কারিমে যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসতে হবে এলমের দিকে ফিরে আসতে হবে ওহির দিকে ফিরে আসতে হবে দলিলের দিকে ফিরে আসতে হবে কোরআন সন্না হচ্ছে দলিল দলিলের দিকে ফিরে আসতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহর নাজেল কিন্তু বিধানের দিকে ফিরে আসার তৌফিক দান করেন প্রবাসী ভাইরা দায়ী নয় জি হ্যাঁ বরং আল্লাহ রব ইচ্ছা করলে প্রবাসী ছাড়াও এই আজাব কি আগে আসতো না আগে কি আপনার গুটি বসন্ত আসতো না বাপ দাদাদেরকে জিজ্ঞাসা তখন কোন প্রবাসী ছিল বিদেশে যাওয়ায় মানুষ জানতো না কোথা থেকে আসতো কলেরা আসতো কোথা থেকে আসতো সুতরাং কেউ কারো উপরে দোষ না চাপিয়ে মনে রাখবেন যেটি আল্লাহর আজাব আমাদের পাপের কারণে এসেছে প্রত্যেকে নিজ নিজ জায়গায় থেকে সংশোধন করি যারা পাপিষ্ট তারা তবা করে ফিরে আসেন যারা মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমরা ফরজের হেফাজত করি হারাম থেকে বেঁচে থাকি তারা বেশি বেশি সন্ন্যত ফলে অগ্রগামী হন এবং জীবনকে সন্দেহমুক্ত করেন এবং জিকির আজগার তবা ইস্তেকফার বেশি বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ এই আজাবের অনেক ফায়দার দিক রয়েছে তার মধ্যে একটি দিক অনেক ভাইরা কালকে কেনার থেকে ভাই বলছিলেন জি হ্যাঁ যে যেইভাবে এই সময়টাই আমরা এবাদত বন্দী করছি জিকির আজকার করছি তবা ইস্তেকফার করছি যেটা জীবনেও করিনি তো এটা বড় একটা ফায়দা এমনকি ভালো মানুষদের জীবনে যারা নেক মানুষ জি ব্যক্তিগত আমি আপনিও চিন্তা করেন প্রত্যেকে নিজ নিজ জায়গা আমি নিজের কথা বলবো না কিন্তু আপনার আমার আমলে অগ্রগতি হয়েছে আমরা অনেক সময় সারাদিন চলে গেছে তবা ইস্তেকফার থেকে উদাসীন থেকেছি আমরা অনেকেই জিকির আজগার থেকে গাফেল থেকেছি সকাল সন্ধ্যার জিকির থেকে গাফেল থেকেছি বাড়ি থেকে বেরিয়েছি জিকির থেকে গাফেল থেকেছি আহ যে কোনো জায়গায় নেমেছি জিকির আজগার থেকে গাফেল থেকেছি কিন্তু এখন কত দোয়া করছেন কত আপনি কান্না করছেন রবের কাছে কত আল্লাহর কাছে আপনি একগ্র চিত্তে যাচ্ছা করছেন আপনি এইরকম বহু আমল আপনার বেড়েছে অনেকেই সদকা খায়রাত করছেন অনেকেই অনেক নেক আমল করছেন তো প্রত্যেক অকল্যাণে কল্যাণ রয়েছে প্রত্যেক বালা মুসিবতে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে ভালাই রয়েছে এতে কোনো সন্দেহ নেই পাঁচ নম্বরে এক ভাই জিজ্ঞেস করছেন বাংলাদেশে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি অনেকে বলতেছে মসজিদে না গিয়ে বাড়িতে সলাৎ আদায় করার জন্য এখন আমাদের কি করা উচিত হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু বিশেষজ্ঞরা সারা পৃথিবীতে একমত যে এই করোনার ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে টাইপের সুতরাং কাছাকাছি থাকলে যদি কোনো একজন আক্রান্ত থাকে তার থেকে সংক্রমণ ঘটে সবাই আক্রান্ত হতে পারেন সুতরাং মসজিদে সলাত না আদায় করে বাড়িতেই নিজ নিজ পরিবার পরিজনকে নিয়ে সলাত আদায় করুন এবং নিজেকে সুরক্ষিত করুন নিজের ছেলে মেয়েদেরকে পরিবারকে সুরক্ষিত করুন আর অন্যদেরকে আপনার অনিষ্ট থেকে বাঁচান আর অন্যের অনিষ্ট থেকে অন্যের ওপর যে বালা মুসিবত নেমে এসছে তার থেকে নিজেকে আপনি সুরক্ষিত রাখুন জি যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি আপনার সুস্থতাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন এই আপনার ঘরে সলাত আদায় করার মাধ্যমে এবং ঘরে অবস্থান করার মাধ্যমে আর যদি আপনি রুগী থাকেন তাহলে অন্যের ক্ষতি না করে আপনি নিজের ক্ষতিটা নিজের মধ্যে সীমিত রাখুন হয়তো আল্লাহ আপনাকে শেফা দেবেন ইনশা আল্লাহ এবং আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক আর নাই হোক আর তবে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে হয়তো আর আমাদের দেশগুলিতে আরেকটা সমস্যা ভারত বাংলাদেশ পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে যদি এই রকমের নির্দেশনা কড়াভাবে আসে তাহলে এক সেই লোকেরা যারা মানুষের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে তারা রাজনীতি করা শুরু করবে তারা এটাকেই রাজনৈতিক ইস্যু বানিয়ে এমন করা শুরু করবে যে এরা হচ্ছে এই সরকার হচ্ছে ইসলামের দুশ্মন এই সরকার হচ্ছে নাস্তিক সরকার এই সরকারের বিরুদ্ধে রাস্তাঘাটে লোকজনকে নামিয়ে দাও ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলি রয়েছে এই যে গুমরাহিগুলো রাষ্ট্রীয় শাসকের বৈধ আনুগত্য আমাদের দেশে নেই আর সীমালঙ্ঘন বাড়াবাড়ি রয়েছে চরমপন্থীদের পক্ষ থেকে এটাও কারণ হতে পারে যাই হোক আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে সবসময় যেন হেফাজতে রাখেন এবং যাতে আমাদের দিন দুনিয়ার কল্যাণ রয়েছে তার উপর আল্লাহ যেন আমাদেরকে বহাল রাখেন ছয় নম্বরে একভাবে বলছেন যে আজকে এই আমল করতে বলেছেন এই আমল করা কি ঠিক হবে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল পাঁচ ঘটি থাকে ঘটিকা থেকে অর্থাৎ আজকে গত গতকালকে লিখছেন ভাই যে আজকের কথা যে আজকের বাংলাদেশ সময় বৈকাল পাঁচটা থেকে এই বেদাতি আমল শুরু হবে আর বিভিন্ন দেশের টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান আরব আমিরাত ইত্যাদি জি হ্যাঁ আমলটা কি বলছেন আপনি যেখানে থাকুন একসাথে তেলাওত করুন আউজবিল্লা একসাথে তেলাওত করতে হবে সারা বিশ্বতে কারণ সমস্ত মুসলিম সারা বিশ্বজুড়ে এই দোয়াগুলি পাঠ করবেন এই তেলাওয়াত আর এই দোয়াগুলি পাঠ করবেন কি বলছে একশো বার হাসবন আল্লাহ নিমাল ওকিল একশো বার ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্ডিকুন্ত মিনাল আলমিন একশো বার দরুদ শরীফ সবসাই ছোট দরুদ সাল্লাহ আলী ওসাল্লাম বা দরুদ ইব্রাহিম যেটি আপনার পক্ষে সহজ জি হ্যাঁ। এতে হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটেছে জি কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলি যদি আপনি আসল আমলটা দেখেন তো কোরআনে হাদিসা আছে কিন্তু তার ফর্মালিটি তার নিয়ম নীতিমালা যখন আপনি বা আপনার মতো কেউ নির্ধারণ করে দেবে তখন সেটা বিদাত হয়ে যাবে এই আমলগুলি ঠিক ওই রকমই কি কোরআন তেলাওত করা আপনি আপনার জায়গায় থেকে যে কোনো সময় কোরআন তেলাওত করতে থাকেন সবসময় কোরআন তেলাওয়াত করতে থাকেন সবচেয়ে ভালো জিক্র হচ্ছে কোরআন তেলাওয়াত আফজাল জিক্র তেলাওয়াতুল কোরআন করেন আল্লাহর জিক্র আল্লাহর উপদেশ জি এবং কোরআনটাকে অর্থ সহকারে অর্থ বুঝে কোরআনটা পাঠ করা তেলাওয়াত করার চেষ্টা করেন এর মাধ্যমে আপনি আলোকিত হবেন আপনার জীবনটা আলোকিত হবে আপনি এলম হাসিল করবেন এবং এই এলম মানুষকে বিতরণ করতে পারবেন এইরকমই আপনার এই হাসবন আল্লাহ নেমালকিল এটি কোরআনই তো হাসবন আল্লাহ নেমালকিল বেশি বেশি পড়তে থাকেন অনির্দিষ্ট পড়তে থাকেন রাত দিন যখন ইচ্ছা তখন পড়তে থাকেন যত ইচ্ছা পড়তে থাকেন কিন্তু একশো বার করে পড়বেন আর তাও একসাথে পড়বেন এই একশো বার নির্ধারণ যে একশো বার করেই পড়বো কম বেশি না বেদাত এই নির্ধারণের অধিকার আপনাকে কে দিল তারপরে সারা বিশ্বের মানুষ এই সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করব এই বেদাত জি হ্যাঁ এই কারণগুলির এই কারণেই বিদাত একশোবার লাইলাহিল্লান্তা সুবাহানা গিন্নি কুন্তি মেনাজ আলিম লাইলাহিল্লান্তা কুন্তি দোয়া কিন্তু সেটা যখন করে আমি পড়বো হ্যাঁ আর অমুক সময় পড়বো সব বেদাত শুরু হইলা সোয়া লাখ পড়বো এক লাখ করে পড়েন সবাই ভাগ ভাগ বন্টন করে নেন এর নাম হচ্ছে খতমে ইউনুস এগুলি হচ্ছে বেদাত এগুলি হচ্ছে বেদাত বাকি আলহামদুলিল্লাহ আমি পড়ি কিন্তু এর সংখ্যা নির্ধারণ করি না এটাকে বিশেষ কোনো খতমের আকার দিই না এবং এটার জন্য সময় নির্ধারণ করি না যে এই সময়টাই পড়তে হবে সবাই মিলে আমার পরিবার পরিজন নিয়ে একসাথে সম্মিলিত পড়তে হবে এই সবগুলি হচ্ছে বেদাতি কাজ একশো বারো দরুদ দরুদ যত পড়বেন পড়েন বিশেষ করে জুমাবার জুমাদি সন্ধ্যাবেলা থেকে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে শুরু করে জুমার দিন পার হয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যত পরে আকসের আলী ইমিনা সলাত ফিহা রসুল্লাহ বলছেন বেশি বেশি সলাত সালাম পেশ করো নবী সালামের ওপর দরুদ পেশ করো সালাত পেশ করো কিন্তু একশোবার দরুদ পড়বেন আর সেই দরুদটা আবার বিকাল পাঁচটা থেকে শুরু করবেন এই সবগুলি হচ্ছে বিদাত সাত নম্বরে এক ভাই জিজ্ঞেস করছেন আমাদের মসজিদে করোনা ভাইরাসের জন্য একটা পোস্টার টানানো জি এটা কাতার থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন তার আত্মীয় রয়েছে আপনার লন্ডনে তার কাছে আর সেখান থেকে আমার কাছে প্রশ্নটি এসেছে বলছেন যে একটি পোস্টার টানানো আছে সেটা হচ্ছে যে আল্লামা তাকি ওসমানী নাকি স্বপ্নে নবী সাল্লা দেখেছিলেন আল্লামা তাকি উসমানী স্বপ্নে দেখেছেন প্রথম কথা উনি আসলে এই স্বপ্ন দেখেছেন কি না এটা আপনার খোঁজ খবর নেওয়া জরুরি আমার নামে আপনার নামে অমুক শেখ মতিউর রহমান স্বপ্নে দেখেছেন একটা পোস্টার টানিয়ে দিলাম আর আমার নামে আপনি বেদাত ছড়িয়ে দিলেন দোষটা আমার কি না মোটে আমার দোষ নাই তো আমি আশা রাখবো যে তাকি উসমানী হাফিজাহুল্লাহ তালা একজন দেওবন্দি মহলের বড় আলেম সুতরাং এই রকম উদ্ভট কথা এই রকম স্বপ্নের ধর্মের কথা নিশ্চয় তিনি বলবেন না তার এলমের দাবি হচ্ছে যে তিনি কোরআন সন্ন্যার অনুসারী এবং তিনি দলিলের অনুসারী দলিল বুঝেনও তিনি আলহামদুলিল্লাহ সুতরাং এইরকম ভিত্তিহীন কথাবার্তা অবশ্যই তিনি বলবেন না নবী সাল্লাহিসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং তিনি নাকি স্বপ্নে ভাইরাসের জন্য বলেছেন কি বলেছেন এই তদবিরের কথা শোনাই সুরা ফাতেহা এবং সুরা এখলাস তিনবার পড়তে এবং হাসমন আল্লাহ নেমাল ওয়াকির তিনশো তেরো বার পড়তে বলেছে সেটা কি ঠিক জি তাকে উসমানী হাফজাহুল্লাহ তালা যদি বলে থাকেন তবুও সেটি ভুল সেটি বেদাত আর আমি আশা রাখবো যে তিনি বলেননি এবং আমার এই কথা যদি কোনো ভাই পৌঁছে দেন ওনার কাছে বা এই পোস্টার সম্পর্কে তার কাছে যদি এই খবর পৌঁছে যায় তাহলে তিনি সেটা অস্বীকার করবেন যদি তিনি না বলে থাকেন এবং তিনি জাতিকে দেওবন্দি মহলকে হানাফি মহলকে তিনি সতর্ক সাবধান করবেন এই বেদাত থেকে আর যদি তিনি বলে থাকেন তো তার পদস্খলন ঘটেছে তিনি এই বেদাতি শিক্ষা দিয়েছেন স্বপ্নের ধর্মের শিক্ষা দিয়েছেন আর তবলিগি জামাত তো আপনাদের জানা আছে যে এটি স্বপ্নের ধর্ম স্বপ্নযোগী মৌলানা ইলিয়াস সাহেবের তবলিগির তরিকা পেয়েছেন সুতরাং তাদের আকাবের বুজুর্গদের কাছে স্বপ্নের এসব ছড়াছড়ি থাকতে পারে দেখেন রসুল্লাহ সাল্লা স্বপ্ন রসুল্লাহ সাল্লাম যদি স্বপ্ন দেখেন সেটি হচ্ছে ওহি আম্বিয়া রসুলগণ অন্য নবীগণ যদি স্বপ্ন দেখেন তিনি নবী হয়ে যদি স্বপ্ন দেখেন তিনি তাহলে সেটা তার জন্য ওহি কিন্তু আমি নবীকে স্বপ্ন দেখলাম আর নবী বলছেন যে তুমি এই রকম কাজ করো এবং এই রকমের অজিফা করো এই রকমের এতবার এই পড়ো এতবার এই পড়ো এতবার এই করো এই সময় এই করো যদি আমি এইরকম স্বপ্ন দেখি তাহলে সেটা আমার স্বপ্ন আমার স্বপ্ন দলিল নয় আমার স্বপ্ন আপনার স্বপ্ন যতই বড় ব্যক্তিত্ব হন না কেন কোরআন এবং হাদিস ছাড়া এই স্বপ্ন ইসলামের উৎস নয় স্বপ্ন ইসলামের উৎস নয় যদিও বাহ্যিক কাজগুলি ভালো সুরা এখলাস পড়তে বলা হয়েছে আর সুরে ফাতেহা পড়তে বলা হয়েছে হাসবন আল্লাহ নেমাল ওকিল পড়ে সবই কোরআন কোরআন কিন্তু এগুলি এতবার পড়তে বলা হয়েছে আর স্বপ্নযোগে বলা হয়েছে হ্যাঁ এখানে শয়তান মানুষকে নিয়ে খেলা করে শয়তান মানুষকে নিয়ে খেলা করেছে আর ধর্ম ব্যবসায়ীরা এই পোস্টার লাগিয়েছে বড় একজন আলেমের নামে হয়তো এটাই আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল যেন এই সমস্ত ফিতনা থেকে এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকার তফিক দান করেন এখানে আজকের আলোচনা মোটামুটি শেষ করছি আর পরবর্তী ইনশা আল্লাহ তালা আরও আমাদের কাছে প্রশ্ন রয়েছে যেসব প্রশ্নগুলি ইনশা আল্লাহ তালা সময় সাপেক্ষে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই লাইভে আলোচনা ইনশা আল্লাহ তালা মাঝে মধ্যেই প্রায় চলতে থাকবে আগামী দিনে ইনশা আল্লাহ তালা শনিবারে ইশার সালাতের পরে সৌদি আরবের সময় রাত আটটা থেকে নয়টা পর্যন্ত আবার ইনশা আল্লাহ তালা আমরা এই করোনার ভাইরাস মহামারী থেকে রক্ষার জন্য শরীয়ত সম্মত যে পদক্ষেপগুলি রয়েছে উপায় রয়েছে এ সম্পর্কে আলোচনার চেষ্টা করব এবং সেখানে সময় হলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লাহ যেন আমাদেরকে হককে বোঝার তৌফিক দান করেন হককে মেনে নেওয়ার তৌফিক দান করেন হক অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসার আর মানুষকে তালিম দেওয়ার তৌফিক দান করেন আর বাতিলকে জানার তৌফিক দান করেন বাতিলকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন বাতিলকে বাতিলকে নির্মূল করা তৌফিক দান করেন বাতিল থেকে মানব জাতিকে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক সাবধান করার তৌফিক দান করেন তহির সুন্না হচ্ছে হক এবং শির্ক বিদাত হচ্ছে বাতিল সুতরাং হককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে আপন আপন জায়গা থেকে আর শির্ক বিদাতকে নির্মূল করার চেষ্টা করতে হবে এটা প্রত্যেকের দায়িত্ব আল্লাহ যেন সবাইকে এই দায়িত্ব পালনে তৌফিক দান করেন এবং অন্তর খুলে কোরআন সন্ন্যার অনুসারী হওয়ার তৌফিক দান করেন এতে আল্লাহ রহমত নেমে আসবে আল্লাহ আমাদের তবা যেন কবুল করেন আমাদের এবাদতবন্দি যেন কবুল করেন আমাদের দুয়া এ জুমাবারে আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ যেন এই বালা মুসিবতকে মুসলিম জাতির ওপর থেকে উঠিয়ে নেন এই বালা মুসিবত মুসলিম জাতির জন্য রহমত করেন মাগফিরাত করেন সংশোধনের মাধ্যম করেন এবং মুসলিম জাতিকে তাদের সঠিক দিন ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন সুবহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন